জেগে ওঠ চাপাতিওয়ালা বয়ে দে রক্ত মেলা কেটে ফেল সাতিম ব্লগার নাস্তিক নাস্তিকদের নাপাক গলা জেগে ওঠ চাপাতিওয়ালা বয়ে দে রক্ত মেলা কেটে ফেল সাতিম ব্লগার নাস্তিক নাস্তিকদের নাপাক গলা জেগে ওঠ চাপাতিওয়ালা বয়ে দে রক্ত মেলা কেটে ফেল সাতিম ব্লগার নাস্তিক নাস্তিকদের নাপাক গলা জেগে ওঠ চাপাতিওয়ালা বয়ে দে রক্ত মেলা কেটে ফেল সাতিম ব্লগার নাস্তিক নাস্তিকদের নাপাক গলা কেটে ফেল সাতিম ব্লগার নাস্তিক নাস্তিকদের নাপাক গলা যখনই থাবার ঘাড়ে চাপাতির আঘাত পড়ে তখনই পিচাস গোলো ভয়ে সব বাংলা ছাড়ে যখনই থাবার ঘাড়ে চাপাতির আঘাত পড়ে তখনই পিচাস গোলো ভয়ে সব বাংলা ছাড়ে যখনই থাবার ঘাড়ে চাপাতির আঘাত পড়ে তখনই পিচাস গোলো ভয়ে সব বাংলা ছাড়ে চাপাতি ওদের ওষুধ চাপাতি ওদের ওষুধ এতেই বাড়ে বামের জালা চাপাতি ওদের ওষুধ এতেই বাড়ে বামের জ্বালা জেগে ওঠ চাপাতিওয়ালা বইতে রক্ত মেলা কেটে ফেল সাতিম ব্লগার নাস্তিকদের নাপাক গলা জেগে ওঠ চাপাতিওয়ালা বইতে রক্ত মেলা কেটে ফেল সাতিম ব্লগার নাস্তিকদের নাপাক গলা কেটে ফেল সাতিম ব্লগার নাস্তিকদের নাপাক গলা চাপাতির ব্যবহারে মুমিনের অন্তরে শান্তির ঢেউ জেগেছে চাপাতির ম্যাজিক দেখে সুশীলে মোড়ল বাজের দিলেতে ডর বেড়েছে চাপাতির ব্যবহারে মুমিনের অন্তরে শান্তির ঢেউ জেগেছে চাপাতির ম্যাজিক দেখে সুশীলে মোড়ল বাজের দিলেতে ডর বেড়েছে যেখানে পালাক সাতিম ওখানেই জাগবে মুমিন চাপাতি দেখিয়ে দিবে ওদেরই নাপাক কফিন যেখানেই পালাক সাথিম ওখানেই জাগবে মুমিন চাপাতি দেখিয়ে দিবে ওদেরই নাপাক কফিন যেখানেই পালাক সাথিম ওখানেই জাগবে মুমিন চাপাতি দেখিয়ে দিবে ওদেরই নাপাক কফিন পৃথিবীর সব ভূমিতেই পৃথিবীর সব ভূমিতেই দেখবে ওরা চাপাতিরই ম্যাজিক খেলা পৃথিবীর সব ভূমিতেই দেখবে ওরা চাপাতিরই ম্যাজিক খেলা জেগে ওঠ চাপাতিওয়ালা বই দেই রক্ত মেলা কেটে ফেল সাতিম ব্লগার নাস্তিকদের নাপাক গলা জেগে ওঠ চাপাতিওয়ালা বই দেই রক্ত মেলা কেটে ফেল সাতিম ব্লগার নাস্তিকদের নাপাক গলা কেটে ফেল সাতিম ব্লগার নাস্তিকদের নাপাক গলা কেটে ফেল সাতিম ব্লগার নাস্তিকদের নাপাক গলা কেটে ফেল সাতিম ব্লগার নাস্তিকদের নাপাক গলা